যে আল্লাহর নিকটে হ্যাঁ, মাস হচ্ছে বারোটা এটা নির্ধারণ করেছেন আল্লাহ শাহান যখন আকার জমিনকে সৃষ্টি করেছেন হ্যাঁ এবং এই মাসগুলোর মধ্যে চারটি মাস এমন রয়েছে যেগুলোর মর্যাদা অন্য মাসের চাইতে বেশি এবং সেই মাসগুলো হচ্ছে তিনটা লাগাতার যে তিনটার প্রথমটার মধ্যে আমরা অবস্থান করছি হ্যাঁ, জুলকেদা এবং জুলহেজ্জা এবং মহরম হ্যাঁ এবং আরেকটা ছুটা মাস আছে সেটা হচ্ছে রজব এই যে তিনটা মাস হ্যাঁ, যে তিনটা মাস হ্যাঁ, আপনার একাদারে আছে সেই তিনটা মাসের গুরুত্ব হ্যাঁ, আপনার বছরের মধ্যে হ্যাঁ, আপনার বেশি হ্যাঁ, সুতরাং এই মাসগুলো যেগুলোর মধ্যে আমরা অবস্থান করছি যেগুলো শুরু করতে যাচ্ছি আমরা সেটার অবশ্যই মর্যাদা রক্ষা করতে হবে এই মাসগুলো এমনিতেই আপনার মর্যাদাপূর্ণ আবার এর মধ্যে কিছু আপনার আরও সময় রয়েছে বিশেষ দিন রয়েছে যেগুলোর মর্যাদা আরও বেশি এবং সেটা নিয়ে বিশেষভাবে আজকের আলোচনা আমাদের সেটা হচ্ছে জিল হাজের প্রথম দশ দিন নিয়ে এই জিলহজের প্রথম দশ দিনের গুরুত্ব এই যে আপনার তিনটা বা চারটা মাস যেটা বলেছি সেগুলোর মধ্যে আরও বেশি এই মাসগুলোর মর্যাদা বেশি থাকার কারণে আল্লাহ হাজর শাহানু সেই মাসগুলোর কসম খেয়েছেন আল্লাহ হাজর শাহানু কোরআন মসজিদের মধ্যে সুরে ফজরের এক থেকে দুই নম্বর আয়তের মধ্যে বলেন ওয়াল ফজরি ওয়ালিন আস যে ফজরের সময়কার কসম এবং প্রথম প্রথম দশটা রাত্রের কসম দশ রাতের কসম যে খেয়েছেন এই দশ রাত বলতে হ্যাঁ আপনার জিল হাজের প্রথম দশ দিনকে বোঝানো হয়েছে এটা হচ্ছে আপনার অধিকাংশ মুফাসরিন যারা সালহিনের সালহীনের মধ্যে এবং পরবর্তী যারা সবার আপনার এই এই মত হ্যাঁ, সবাই ব্যক্ত করেছেন এবনে কাসির রহমতুল্লা আলী নিজের তাফসিরের মধ্যে বলেছেন যে এটাই বিশুদ্ধ কথা তাইলে এই দশ দিন যে দশ দিন জিলহজ মাসের প্রথম দশ দিন সেটার গুরুত্ব এই চার মাসের মধ্যে আরও বেশি এবং যেভাবে আল্লাহ জলশানু এই মাসগুলোর এই দিনগুলোর কসম খেয়েছেন পাশাপাশি এই দিনগুলোর কথা আল্লাহ জলশান উল্লেখ করেছেন কোরআন মাজিদের মধ্যে যেগুলোকে আয়ামে মালুমাত অন্য আয়তের মধ্যে বলেছেন সুর হাজার আঠাশ নম্বর আয়তের মধ্যে আল্লাহ বলেন ওয়েদ কুরুসমাল্লাহ হিফি আয়ামে মালুমাত আলামা রজাক আহমিম বাহিমতুল আম আল্লাহ বলেন যে তারা যেন হ্যাঁ, আল্লাহর নাম উচ্চারণ করে নির্দিষ্ট কিছু দিনে হ্যাঁ, যে আল্লাহ তাদেরকে যে বাহিমাতুল আমের রিজিক দিয়েছেন গৃহপালিত পশুর সেই রিজিকের উপর তারা যেন নির্দিষ্ট কিছু দিনে আল্লাহর নাম উচ্চারণ করে এই অধিকাংশ আলমের মতে এখানেও আয়ামে মালুমাত বা নির্দিষ্ট দিন বলতে জিল হজের প্রথম দশ দিনকে বুঝিয়েছেন যেটা এবনে ওমর এবং এবনে আব্বাসের কথা হ্যাঁ এরকমভাবে রসুল আকরম সাল্লাম এই দশ দিনের গুরুত্ব দিতে গিয়ে আপনার এটাকে হ্যাঁ, আফদালুল আয়াম বলে আখ্যায়িত করেছেন যেটা আমরা দেখতে পাই হজরত জাবের রদিলাতের হাদিসের মধ্যে তিনি বলেন যে আফদল আয়াম দুনিয়া আয়ামুল আসর যে দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ আপনার দিন হচ্ছে এই জিলহাজের প্রথম দশ দিন সাবাই ইকানাম জিজ্ঞাসা করলেন ওলা মিসরুহুন নফি সাবিল্লাহ যে এই দিনগুলোর সমপর্যায়ে আসবে না অন্য দিনে যদি আল্লাহর রাস্তায় জেহাদের মধ্যে কাটিয়ে দেওয়া যায় রসুল আকরম সাহ বলেছেন ওলা মিসরুহুন নাফি সাবিল্লাহ ইল্লা রজুল আফফার আওয়াজ বলেছেন অন্য সময় যদি যুদ্ধ করা হয় আল্লাহর পথে হ্যাঁ তারপরেও সেই দিনগুলোর চাইতে এই দিনগুলোর মর্যাদা বেশি তবে কোনো ব্যক্তি যদি যুদ্ধ করতে গিয়ে নিজের চেহারাকে হ্যাঁ ধুলা সাথে ধুলা দূষরিত করে এবং নিজের জীবন দিয়ে দেয় যেটা অন্য হাদিসের মধ্যে আরো সুস্পষ্ট শব্দে এসেছে হ্যাঁ, সুতরাং এই আপনার দিনগুলা যে দশ দিন এই দিনগুলার গুরুত্ব আমরা বুঝতে পেরেছি এই কয়েকটি কথায় এবং এর ফজিলত হ্যাঁ আরও দুটি হাদিস বললে আরও চমৎকারভাবে বুঝে আসবে যেটা একটা হাদিস হজরত ইবিন আব্বাস রাজি আল্লাহম থেকে বর্ণিত তিনি বলেন রসুল আসলাম এসাদ করেন যে মামিন আয়ামিন আল আমল সালেহ ফিহা আহাব্ব যে এমন কোনো দিন নেই যে দিনগুলোর মধ্যে আমল করা আল্লাহর কাছে বেশি প্রিয় এই দিনগুলোর চাইতে তাইলে বছরে এমন কোনো দিন নেই যেগুলোর মধ্যে আমল করা এই দিনগুলোর চাইতে বেশি আল্লাহর কাছে প্রিয় সাবে ইকরাম বললেন হে আল্লাহ রসুল ওয়ালাল জিহাদ ফিসাবিল্লাহ এমনকি যদি আল্লাহর পথে জিহাদ করা হয় এবং অন্য দিনগুলোতে অন্য সময়ে তার চাইতেও কি এই দিনগুলোর গুরুত্ব বেশি রসুল বললেন ওয়ালাল জিহাদ ফিসাবিল্লাহ যে আল্লাহর পথে জিহাদ করলেও অন্য দিনে তার চাইতে এই দিনগুলোর এবাদতের গুরুত্ব আল্লাহর কাছে বেশি আমলের গুরুত্ব বেশি তবে রসুল বলেছেন ইল্লা খারাজ খারাজবিন আফসি ওমালি সুম্মালামির জামিন দায়ালকে বিষয় তবে কোনো ব্যক্তি যদি অন্য সময়ের মধ্যে নিজের সম্পদ আর জীবন নিয়ে জীবন নিয়ে যদি যুদ্ধে হ্যাঁ, উপনীত হয় এবং সেখান থেকে কোনো কিছু নিয়ে ফিরে ফেরত না আসে তাই তার ব্যাপার অবশ্যই ভিন্ন হবে এছাড়া এমনিতেই যদি যুদ্ধ করে কিন্তু আপনার মৃত্যুবরণ না করে তাহলে সেই আমলের চাইতে এই দিনগুলোর আমলের গুরুত্ব বেশি এরকমভাবে আমরা আবদুল্লাহ ইবনে ওমর থেকেও হাদিস পাই রদিয়াল্লাহ রানহুমা তিনি বলেন যে আমি একদা রসুল আকরম সাল্লামের কাছে ছিলাম তখন আমলের কথা উচ্চারিত হয়েছে তখন তিনি বললেন মামিন আয়ামিন আল আমল ফি হিন্না আবদুলমিন হাদিল আসর যে এমন কোনো দিন নেই যে দিনগুলোর মধ্যে আমল করা আল্লাহর কাছে শ্রেষ্ঠ এই দিনগুলোর চাইতে সাহাবে ইকরাম বললেন যে হে আল্লাহ রসুল যে আল জিহাদ ফি সাবিরিল্লাহ কেউ যদি আল্লাহর পথে জেহাদ করে সে সেই দিনগুলোর চাইতে এই দিনগুলোর গুরুত্ব বেশি তখন রসুল আকরম সাল্লাহ ইসলাম বললেন ওয়ালাল জিহাদ ইল্লা ইয়াখরুজা রজুলুন বিনফসি ওমা সাবিল্লাহ হ্যাঁ তবে তিনি বললেন কোনো ব্যক্তি যদি নিজের জীবন নিয়ে নিজের সম্পদ নিয়ে আল্লাহ রাস্তায় সময় দেয় যুদ্ধে উপনীত হয় এবং সেখানে তার জীবন চলে যায় তাহলে সেটা অবশ্যই ভিন্ন ব্যাপার তাইলে এই সমস্ত হাদিস থেকে আমরা হজরত জাবেরের হাদিস এবিন আব্বাস এবিন উমর আদিয়াল্লাহ আনহুমের হাদিস থেকে আমরা জানতে পারলাম যে এই দশ দিনের আমলের গুরুত্ব কত বেশি সুতরাং সুতরাং এই দশ দিনের আমল এই দশ দিনের গুরুত্ব এখান থেকে বুঝতে পারলাম আবার আমরা দেখতে পাই এই দশ দিনের মধ্যে আরেকটা বিশেষ দিন রয়েছে যে দিনের আরও গুরুত্ব বেশি সেটার নাম হচ্ছে আরাফার দিন যেটাকে হজ্জা আকবরের দিনও হ্যাঁ আপনার বলা হয় সেই দিন আল্লাহ শাহানু গুণগুলো ক্ষমা করে দেন সেই দিন আপনার জাহান্নাম থেকে মানুষকে মুক্তি দেন হ্যাঁ এবং যদি এই আসছে জিল হজ্জার মধ্যে জিল হজের প্রথম দশ দিনের মধ্যে যদি শুধু আরফাই থাকতো তাহলে এটার ফজিলতের জন্য যথেষ্ট হতো অথচ অন্য দিনের গুরুত্বও বেশি কারণ রসুল আকরম সাহা বলেছেন আল হজ্জ আরাফা যে হজটা হচ্ছে আরাফার দিন সুতরাং এটা আরও গুরুত্বপূর্ণ দিন এবং এই দশ দিনের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ আপনার ব্যাপার রয়েছে সেটা হচ্ছে এই দশ দিনের মধ্যে কোরবানির দিনও আসে এবং এই কোরবানির দিনটাও বছরের মধ্যে কারো কারো মতে শ্রেষ্ঠ দিন হিসেবে আখ্যায়িত করা হয়েছে সেটাও হাদিসের মধ্যে এসেছে রসুল আকরম বলেন যে আদমুল আয়াম আহমদুল্লাহ ইয়মুন্নাহরে থুম্মাইয়ামুল কর এটাও আপনার আবু দাউদ নাসাইর হাদিস বিশুদ্ধ হাদিস যে আল্লাহর কাছে আপনার সবচাইতে মর্যাদাবান দিন হচ্ছে কোরবানির দিন এবং এরপর যে দিনগুলোতে হাজিরা মিনাতে অবস্থান করে সুতরাং এটা আরেকটি দৃষ্টিকোণ যাই হোক না কেন তাইলে এই দশ দিনের গুরুত্ব আমাদের বুঝতে আর কোনো অসুবিধা হয়নি এছাড়াও এই দিনগুলোর গুরুত্ব বাড়ার আরেকটি ব্যাপার রয়েছে সেটা হচ্ছে এই দিনগুলোর মধ্যে আপনার অধিকাংশ এবাদত পাওয়া যায় এবিন হাজার আসকলানি রাহিমহল্লা এই কারণে ফাথুল বাড়ির মধ্যে বলেছেন যে আপনার এই দশ দিনের গুরুত্ব বাড়ার যেটা তিনি বুঝতে পেরেছেন সেটা হচ্ছে লিমাকান ইজতেমা উম্মাহাত ইবাদত ফি তিনি বলেছেন যে বড় বড় এবাদতগুলা এবাদতের যেগুলা আপনার গুরুত্বপূর্ণ এবাদত সেগুলা এই দিনগুলোতে পাওয়া যায় যেমন এইখানে সালাত রয়েছে যেটা অন্য সময়ে পাওয়া যায় এবং সিয়ামের ব্যবস্থাও রয়েছে এবং সৎকার ব্যবস্থা রয়েছে এবং হজের ব্যবস্থা অন্যান্য সময়ের মধ্যে সালাদ সিয়াম সৎকা পাওয়া গেলেও আপনার হজ তো পাওয়া যাচ্ছে না সুতরাং এই যে বাড়তি একটা হজ এটা সহ বাকি আমলগুলোও পাওয়া যায় এই কারণে এই দিনগুলোর গুরুত্ব অবশ্যই বেশি এখন কথা হচ্ছে যে এই দিনগুলো আমরা কিভাবে আমরা সেই দিনগুলোকে গ্রহণ করব কিভাবে ইস্তেকবাল করব এই দিনগুলোকে সেটা আমাদের জেনে নেওয়া দরকার এই দিনগুলোকে ইস্তেকবাল করার ক্ষেত্রে সর্বপ্রথম যখন এটা মৌসুম এই মৌসুমের মধ্যে কাজগুলো গুরুত্বপূর্ণ হিসেবে আমাদের কাছে ধরা পড়ার জন্য বা এই গুরুত্বপূর্ণ দিনগুলোর যেন আমলগুলো আমাদের কাছে হ্যাঁ আপনার আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় আমাদের আমলগুলো সেটার জন্য হ্যাঁ, আপনার বিশেষ করে দুটি বা তিনটি পয়েন্টের প্রতি আমাদের খেয়াল দিতে হবে এক নম্বর হচ্ছে আমাদের মানুষ বলতেই আমরা পাপ করেছি সুতরাং পাপ থেকে পূর্বের যে পাপগুলো আমরা করেছি সেই পাপ থেকে আমাদেরকে অবশ্যই তোবা করতে হবে তাইলে আমরা পরিচ্ছন্ন হয়ে গিয়ে সামনের দিনগুলোকে আমরা ইস্তেকবাল করতে পারি এবং এটার মধ্যে সফলতা রয়েছে তোবার মধ্যে আল্লাহ সুরায় নূরের একত্রিশ নম্বর আয়তের মধ্যে বলেন ওয়াথুবু ইলাল্লাহ জমি জামিয়ান আইয়ুহাল মিনুন আল্লাহকুম তুফলিহুন আল্লাহ বলেন যে তোমরা হে মুমিন সকল তোমরা আল্লাহর কাছে সবাই তৌবা করো তাহলে তোমরা সফল কাম হতে পারবে তাইলে এই দিনগুলাকে আমরা ইস্তেকবাল করার জন্য এই দিনগুলাকে সম্ভাষণ জানানোর জন্য আমাদের প্রথম যেই কাজ করা উচিত সেটা হচ্ছে যে আমরা তোবার মাধ্যমে সেগুলোকে ইস্তেকবাল করব। দ্বিতীয় নম্বর যে এই দিনগুলো আসার আগেই আমরা কঠিন পণ করে নিব যে এই দিনগুলাতে আমরা যথাসাধ্য আমল করার চেষ্টা করব আর যদি আমাদের আজম থাকে আমাদের প্রতিজ্ঞা থাকে হ্যাঁ, তাহলে অবশ্যই আল্লাহ সেই ব্যাপারটা সহজ করে দেবেন আল্লাহ সুর আন কাবুতের উনসত্তর নম্বর আয়তের পরিষ্কার বলেছেন ওয়াল্লাদিন সুবলানা যে যারা আমার পথে আসার জন্য চেষ্টা চালাবে আমি অবশ্যই আমার পথকে তাদের জন্য সহজ করে দিব এবং আমার পথ প্রদর্শন করব তাইলে প্রতিজ্ঞা এই দিনগুলোকে কাজে লাগানোর প্রতিজ্ঞাও থাকতে হবে তো আবার পাশাপাশি তৃতীয় নম্বর যেটা সেটা হচ্ছে যে এই দিনগুলোর মধ্যে আমরা পাপ করতে চেষ্টা করব না যেমন মাসগুলোর ব্যাপারে যখন আল্লাহ কোরআন মজিদের মধ্যে বলেছেন তখন বলেছেন যে ফালা ফলাহিন ফুসাকুম এই মাসগুলোর মধ্যে তোমরা নিজের উপর হ্যাঁ অপরাধ জোলম করবে না এই জোলম করা মানে পাপের কাজ করে নিজের উপর জোলম করবে না কারণ পাপের কাজ করলে নিজকে জাহান্নামের সম্মুখীন করা হয় এবং সেটা নিজের উপর অবশ্যই জোলম করা হয় শুধু সুতরাং এই দিনগুলোর মধ্যে আবাদত করব যদি আবাদত কমও হয় কিন্তু আমরা পাপ করে নিজকে আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করব না এটা হচ্ছে আমাদের অবশ্যই করণীয় এখন আরেকটি পরামর্শ সেটা হচ্ছে যে এই যে দশ দিন যে দশ দিনের গুরুত্ব আমরা ভালোভাবে বুঝতে পেরেছি ইতিমধ্যে এই দশ দিনের মধ্যে কি রকম আমল আমাদের করা উচিত বিশেষভাবে তার কয়েকটির কথা আমরা বলে শেষ করতে যাব যখন আমরা বুঝতে পেরেছি এই সময়ের গুরুত্ব এবং সালফে সালিনদের মধ্যেও এটার গুরুত্ব ছিল যেই গুরুত্বটা আমরা আবু আসমান আনহাদির কথা থেকে আমরা পাই যে তিনি বলেছেন যে কানু আদিমুন আসাদ যে সালফ সালিনরা তিন দশের গুরুত্ব দিতেন আল্লাহ আশরাল আখির মিন রমাদান প্রথম নম্বর হচ্ছে রমজান মাসের দশ শেষ দশ দিনে গুরুত্ব তারা দিতেন ওলা আশুল আউ্ল মিন দিল হজ্জা এবং জিল হজের প্রথম দশ দিনে গুরুত্ব দিতেন ওলা আশুল আউ্ল মিনাল মহারম এবং যে মহারম মাসের প্রথম দশ দিনে গুরুত্ব তারা দিতেন তাইলে এই যে দশ দিন আমাদের সামনে আসবে কিছুদিন পরে আপনার জিল হজ মাস যখন আসবে এখন তো জিল কাদা চলছে তো জিল হজ মাসের মধ্যে যে যে দিনগুলা শুরুর সেই দিনগুলা যখন গুরুত্বপূর্ণ সেই দিনগুলাকে গুলাতে বিশেষ যে আমলটা ওই সমস্ত দিনের সেটা হচ্ছে যে হজ ওমরা করার চেষ্টা করা যে আমরা যারা হজ করিনি ইতিপূর্বে এবং ওমরাও করিনি তারা হজ ওমরা করতে পারি এই সময়ের মধ্যে কারণ সেটা হচ্ছে এই মাসগুলোর বিশেষ একটি আমল যেটা অন্য মাসগুলোর মধ্যে পাওয়া যায় না কারণ জিল কায়দা থেকে শুরু হয়েছে হজের মাস যদিও মূল হজটা জিলহাজের মধ্যে তারপরে জিলকাদা জিলহাজ্জা এবং মাহরম এই তিনটাকে হজের মাস হিসেবে ধরা হয় সুতরাং এই জিলহাজের আমরা প্রথম দশ দিনে যে আমলটা বিশেষভাবে করতে পারি সেটা হচ্ছে হজ উমরার ব্যাপারটা করতে পারি সুতরাং আল্লাহ শাহানু যদি কাউকে সুযোগ দিয়ে থাকেন হজ উমরা করার এরকম অর্থ কারোর যদি থাকে তাহলে তিনি অবশ্যই এই সুযোগটা অবশ্যই গ্রহণ করবেন এতে কোনো কোদাই করবেন না কারণ এখন অর্থ আছে পরে অর্থ নাও থাকতে পারে এবং করলে কি লাভ আছে সেটাও বলে দিচ্ছি রসুল আকরম সাল্লাম বুখারি মুসলিমের একটি হাদিসের মধ্যে বলেছেন আল উমরাত ইল উমরাতি কাফারতুলিমা বাইনহুমা ওয়াল হাজ্জুল মাবরুর ইসলাহু জাজাউন ইলাল জান্নাহ যে এক উমরার পর যদি আরেক উমরা করা হয় হ্যাঁ, এই মাঝখানের যে সময় দ্বিতীয় উমরা করলে এই মাঝখানের সময়ের গুনার জন্য সেটা কাফারা হয়ে যায় এবং এরকম যদি কোনো মানুষ যদি আপনার শরীর সম্মত হজ করে যেভাবে শরীয়ত চেয়েছে এরকম হজ যেটাকে হজ্জে মাবরুর বা মকবুল হজ বলা হয় সেটার প্রতিদান একমাত্র জান্নাত পাবে আর হজ্জে মাবরুর বলা হয় যে হজটা রসুল আকরম সাহসালামের পদ্ধতি অনুযায়ী হবে এবং যেটার মধ্যে কোনো দেখানোর ইচ্ছা হ্যাঁ, কাউকে শুনানোর ইচ্ছা এবং যেখানে কোনো পাপ থাকবে না অশ্লীলতা থাকবে না হ্যাঁ বরং ন্যাক এবং কল্যাণে আপনার সমৃদ্ধ থাকবে সেই হজটা হচ্ছে হজ্জে মাবরুর এবং সেটা করারই আমরা চেষ্টা অবশ্যই করব দ্বিতীয় যে কাজ আমরা এই দশ দিনের মধ্যে করতে পারি হ্যাঁ, ন্যাকামলের মধ্য থেকে সেটা হচ্ছে বিশেষ করে রোজা রাখা আমরা কমপক্ষে প্রথম নয় দিন তো রোজা রাখতে পারি পারি দশম তারিখ তো ঈদের দিন সেই দিন তো রোজা রাখা যাবে না কিন্তু নয় দিন তো আমরা রাখতে পারি কারণ এই রোজাটা এমন একটি আমল যেটা আল্লাহ শাহ নিজের দিকে সম্পৃক্ত করেছেন এবং এটার একটি বিশেষত্ব আছে যে একজন মানুষ যদি দুনিয়াতে পাপ করে এবং কারোর কাউকে আঘাত করে কারোর সম্পদহানি করে এগুলোর কিন্তু ক্ষতিপূরণ আমল দিয়ে দেওয়া হবে অন্যান্য আমল দিয়ে কিন্তু রোজা দিয়ে দিবেন না হুম এটা কারণ আল্লাহর কি একবারে আল্লাহর জন্য নির্দিষ্ট সুতরাং এটা যখন স্পেশাল একটি আমল সেটা মাঝে মাঝে করার অবশ্যই দরকার কারণ আল্লাহ রসান বলেছেন হাদিসে কুদ্সি যে কুল্লু আমল ইবিন আদম আলাহু ইল্লা সৌমাফাইনাহুলি ওয়ান আজিজিবি বুখারি মুসলিমের হাদিস যে প্রত্যেকটা আদম সন্তানের প্রত্যেকটা আমল তার জন্য তবে রোজা ব্যতীত রোজাটা একমাত্র আমার জন্য এবং এটার প্রতিদান আমি দেব সুতরাং এটা আল্লাহর স্পেশাল আমল এই কারণে আমরা হ্যাঁ, প্রথম নয় দিনে রোজা রাখার চেষ্টা করব যদিও প্রথম নয় দিনে রোজা হ্যাঁ, রাখতে পুরা না পারি কমপক্ষে আরাফার দিনের রোজা রাখতে ত্রুটি করব না কারণ এটার বিশেষ ফজিলত রয়েছে যেটা মুসলিমের হাদিসের মধ্যে এসেছে রসুল আকরম সাম্বালাম বলেছেন আহতাসিব আল্লাহ আইউ কবলাহু বাদাহ রসুল আকরম সাম বলেন যে আরাফার দিনের রোজা যদি একটা রোজা রাখা হয় আমি আল্লাহর কাছে আশা করছি যে আল্লাহ আল্লাহ একটা রোজার বিপরীতে এক বছর আগের এবং এক বছর পরে গুণা মাফ করে দেবেন সুতরাং একটা রোজা দিয়ে যদি দুই বছরের গুণা মাফ করা সম্ভব হয় তাইলে সেটা আমরা করতে ত্রুটি করব কেন হম সেটা অবশ্যই সেই ব্যাপারে উৎসাহিত হওয়া দরকার সেই রোজা নিয়ে যদি মতভেদ থাকে যে আপনার কোন দিন রোজা রাখবেন আরব দেশে আমরা যারা আছি তাদের মধ্যে কোনো সমস্যা নেই যে এই দেশে আরফার দিনে আমরা রোজা রাখবো নবম তারিখ কিন্তু বাংলাদেশে এটা নিয়ে ঝামেলা হয় প্রশ্ন করে যে আরবি মাসের একদিন পরেই সাধারণত আরবি মাস আমাদের দেশে শুরু হয় তো সুতরাং যে ওই হিসেবে আমরা নয় তারিখে রাখবো না আরব দেশের আরফাত দিনে রোজা রাখবো আমরা বলবো দুটাকে সমন্বয় করা সম্ভব যে আমরা এই দেশ হিসেবে আরফার দিন তো একদিনই হয় যেটা হাজিরা যখন আরফাতে অবস্থান করে সেই দিন তো রোজা রাখবো পরের দিনও রোজা রাখবো কারণ এই নয় দিনের তো রোজা রাখার গুরুত্ব রয়েছে তাইলে ঝামেলা শেষ হয়ে যায় আরেকটি ব্যাপার আমরা খেয়াল করব যতই আমল করি না কেন ফরজ আমলের চাইতে সেগুলোর গুরুত্ব কমই অবশ্যই অনেকে আমরা হজ করি নামাজ না পড়লে কিন্তু হজ কবুল হবে না কারণ নামাজের সাথে ইমানের সম্পর্ক আর ইমান না থাকলে কিন্তু অন্যান্য আমলে কোনো কাজ দিবে না এই কারণে আমরা ফরজ নামাজের যেরকম গুরুত্ব দিব পাশাপাশি নফল নামাজও এই দিনগুলোতে জিল হজের প্রথম দশ দিনের মধ্যে নফল নামাজের গুরুত্ব দেওয়ার চেষ্টা করব কারণ ফরজ নামাজ যেরকম ইমান হ্যাঁ আপনার টিকিয়ে রাখার জন্য গুরুত্বপূর্ণ তার পাশাপাশি নফল যদি এবাদত করা হয় বেশি বেশি আল্লাহর নৈকুট্য অর্জন সহজ হয়ে যায় বুখারের এক হাদিসের মধ্যে রসুল আকরম সাম বলেছেন ওয়ামাইজার আব্দি হাত্তা ওহিব্বা যে একজন বান্দা যদি আমার নৈকুট্য অর্জন করতে চেষ্টা করে নফলের মাধ্যমে তাইলে আমি তাকে ভালোবেসে ফেলি তাইলে আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য নফল ইবাদতের দিকে আমাদের গুরুত্ব দিতে হবে চার নম্বর যে কাজটা এই দিনগুলোতে আমরা করার বিশেষ চেষ্টা করব সেটা হচ্ছে তাকবীর এবং তাহমিদ যে তাকবীর দিব আল্লাহ আকবর বলবো এবং তাকবির যেটা প্রসিদ্ধ এই দিনগুলোতে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আলহামদ সেটা বলবো এবং সেটার মধ্যে তাহমিদও আছে তাহলিলও আছে এবং এরকমভাবে আরও জিকির করব কারণ এই দিনগুলোর যখন আমলের কথা এসেছে তখন সেখানে বলা হয়েছে যে ফাকির ওফিহীন নামিনা তাহলিল ও তাকবির ও তাহমিদ সুতরাং এই দিনগুলোতে তোমরা হ্যাঁ, তাহলিল এবং তাকবির এবং তাহমিদ মানে লাহ আল্লাহ আকবর এবং আলহামদুলিল্লাহ বলার চেষ্টা করো আরেকটা কাজ বলে শেষ করব সেটা হচ্ছে এই দিনগুলোর মধ্যে আপনার সৎকা করারও চেষ্টা করব কারণ সেটা একটি ভালো আমল হ্যাঁ আল্লাহর কাছে প্রিয় আমল হুম কারণ এটা করতে গেলে আপনার এটার মাধ্যমে আমরা জান্নাত পেতে পারি আল্লাহ রসানু বলেছেন সুর আবাকার আর তো চুয়ান্ন নম্বর আয়তের মধ্যে আল্লাহ বলেন হে হে ইমানদাররা যে তোমরা তোমাদেরকে আল্লাহ রসানু যা রিজিক দিয়েছেন সেখান থেকে সৎকা করো কারণ সেই দিন আসার আগে যেদিন কোনো বেচা বিক্রি কাজ দিবে না যেদিন কোনো বন্ধুত্ব কাজ দিবে না কোনো সুপারিশ কাজ দিবে না কাফেররা সেই দিন আপনার জালিম হিসেবে আখ্যায়িত হবে এবং রসুল আকরম বলেছেন যে মান আকাশত সদকাতমিন মাল যে সৎকা দিলে কোনো মাল কমে যায় না বরং বাড়তে থাকে এছাড়াও আরও অনেক আমল রয়েছে যেগুলো করতে চেষ্টা করব কোরআন শরীফ পড়ার চেষ্টা করব এবং ইস্তেকফার করার চেষ্টা করব মাতা পিতার সাথে ভালো আচরণ করা আত্মীয়দের সম্পর্ক বজায় রাখা এরকমভাবে সালাম বেশি দেওয়া খাদ্য খাওয়ানো মানুষের মাঝে সম্প্রীতি বজায় রাখা ভালো কাজের আদেশ করা অসৎ কাজ থেকে নিষেধ করা নিজের লজ্জাস্থানে হেফাজত করা প্রতিবেশীর প্রতি দয়া করা মেহমানদারি করা করা এরকমভাবে আল্লাহ রাস্তায় সদকা করা এবং রাস্তা থেকে আপনার কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া এবং নিজের স্ত্রী সন্তানের উপর খরচ করা এবং এতিমদের কাফালত করা এরকমভাবে যারা রুগ্ন ব্যক্তি আছে তাদের জিয়ারত করা এই জাতীয় মানুষের প্রয়োজন মিটিয়ে দেওয়া রসুলের উপর দূরত পড়া এই জাতীয় অনেক ব্যাপার রয়েছে যেগুলো আমরা এই দিনগুলোর মধ্যে বেশি বেশি করতে পারি আল্লাহ আমাদেরকে সেইগুলো করার তৌফিক দান করুন এবং আমরা যেন সেই দিনগুলোর গুরুত্ব দিয়ে সেইগুলো থেকে লাভবান হতে পারি সেই তৌফিক যেন আল্লাহ দেন آدن رکھے فری شیش کرسی والد اجمائن